কি রে তিন রাস্তার মর্দ খাঁদা দিবে এখন অমা ইবে তো সুখ না অসুকুর কি এই দে হ্যাঁ খাঁদা দিকে লাই আর বউ তোমার বউ বউ কিচ্ছু না পারে তুই বুঝি ফেন বালা করে আরে বুঝে খাওয়াস না কি হই দে তোমারও বউই ইদ্দে মার্কেটিং করি বেলায় ফতিন জ্বালাই সজ্জা খাই বেলার আয় হইলাম দে দুই দিন ধৈর্য ধর পরে যাইম দেরি এনে তোমার বউ গোসাই ফুলি গাছর ওর উডুর গই তো আয় হই দি আলমারি টিয়া পাঁচ হাজার আছে দে এগুন ল চল যাইছি সেটা এনে ফাঁড়িবে দূর মানিবে খুব গো লই দূরি কত বাইরে গিয়ে গই আয় কইলাম দি ইয়া তুই এলাকা সুন্দর বউ নয় না আবার মুসলমানের মাইফ তো একখানা পর খাও গদ দে শোনা বউ গদ দে এখন সামান্য দিকে রে যুগ কেয়ারিকে কেয়া চাইলি অসুবিধে নইব তোই আকু নিয়মার্কে রায় উড়িলেম দুই তিন দলা বগ্য গুড়ি বাজার সাদার একেবারে দুই তিন গাঠি হই বহুত তুন যায় মনে হয় এন লদ্দেরি নিউ মার্কেটর সাম্মু তুন টেক্সি একখান বাড়া গড়ি হোনা হুন্যে দৌমিককে রাইফেল খেলাব আছে দে ইউ যাই বরদ করে গাড়ির স্টার্ট বন গাড়ির ড্রাইভার কিন্তু জোয়ান পোয়া বউরিকে বারবার গিনে গিনে সাদ দে ইয়ে না খেয়াল করকি তো ইয়া কইলাম দোয়া গাড়ি ছাড়ো না ডেরে বেড়া দে ও গাড়ি ফুরন তো ঠেলা দম সারা স্টান নইব তোমার বউ ঠেলি আর গাড়ি তুই লামে দিয়ে হদিয়া কি মগুরি তুই যে গুই উগ্র ঠেলা দিন পারো তাড়াতাড়ি এখানে সহসরে বাড়ি যে ইফতার কান গরিতে রিফেন উগ্র ঠেলা দাও না হ্যাঁ হইয়া দা গাড়ি ঠেলি বিলে লামে অবাজি যদি গাড়ি হদ্দুর ঠেলতে ঠেলতে ঠেলতে ঠেলতে বরদ স্টার ডিয়ার বলো কিরে ইবা হাঁদের দিবা হন শুক্কুরে হ্যাঁ না শুক্কুর কি লেখা দে ও হাঁদ হাঁদার দেখিলে বলো গিয়ে যে বলো গিয়ে কেনে তো না তোরে তোরে কি মানা গজ্জিলাম না তোরে বলইন ঘুরিস আর হতন ফুনিলিয়া কামরের বিষ হইলাম বলই নগুরি মানা গজিলাম শুকুর বলই নগুরি আর হতন ফুনিলিয়া কামরের বিষ হইলাম বলই নগুরি হইলাম বলই নগুরিস মুরব্বী দশ হতাত একা নইল আশা হয় মানা গইলি ফুনন ফরে ইয়ান তোমার মিশে নয় মুরব্বী অলদ দশ হতাত একা নইল আসা ওই মানা গইলি ফুনন ফরে ইয়ান তোমার মিশে নয় যদি বুরখা ফরাই দিতি এই বিপদ তুই নফতি যদি বুরখা ফরাই দিতি এই বিপদ তুই নফতি মায়ু ভোয়ার ফাইনে বুদ্ধি ভুলে নভরিস হইলাম বলই নগুরিস মানা গজিলাম শুকুর বলই নগুরিস আর খতান ফুনিলিয়া কামরের বিষ হইলাম বলই নগুরিস হইলাম বলই নগুরিস লাজ সরম নাই কেন মাইয়া সাদ সমান অধিকার নিউ মডেল পোশাক পরে ডাকপিট ব্যাগিন দেখা যার লাজ সরম নাই কেন মাইয়া সাদ সমান অধিকার নিউ মডেল পোশাক পরে আরা শরীর দেখা যার আনা দেইলে খানা বেজার গরম বাতুর চুড়া বেজার আনা দেইলে খানা বেজার গরম বাতুর চুড়া বেজার আধুনিকতা জালত বাজি বিপদ নডাকিস হইলাম বলই নগুরিস মানা গুজিলাম শুকুর বলই নগুরিস আর হতান ফুনিলিয়া কামরের বিষ হইলাম বলই নগুরিস হইলাম বলই নগুরিস বউর হতায়ুডক বৈডক গরে দিজারা এখন আগ ফরিবি গুনে সকা খাইব তোর মতন বউর কথা ইউডক বৈডক গরিব দিদারা এখন আগে ফরিবি গুনে সকা খাইব তোর মতন মত নকা চলে সাগল নাচে কুড়ার বলে মত নকা চলে সাগল নাচে কুড়ার বলে শক্ত গরিদর গয়েবার মোটে অসনদিস হইলাম বলই নগুরিস মানা গুজিলাম শুকুর বলই নগুরিস আর খতানো ফুনিলি ইয়া কামরের বিষ হইলাম বলই নগুরিস হইলাম বলই নগুরিস হইলাম বলই নগুরিস